মাটির পিঞ্জিরায় রুহ পাখিকে ঢুকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাদের ক্ষণস্থায়ী পৃথিবীতে পাঠিয়েছেন কিছুদিন পরেই মায়ার বাঁধন কেটে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব অন্ধকার কবরের যাত্রী হয়ে কিন্তু কখন যাব জানা নেই কারণ নিঃশ্বাসের নেই বিশ্বাস মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া আজরাইল তো আছে সামনে বসিয়া বসিয়া আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া পিপাসাতে যাবে সাতি ফাটিয়া ফাটিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া জন্মের তরে বাবায় যায় রে ছাড়িয়া ছাড়িয়া আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া কবরের তে নিবে কান্দিয়া কান্দিয়া কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় সাড়িয়া সাড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া বাঁশেরি চাল বানাইয়া কলা পাতা বিষাইয়া মাটি দিবে দুই পাও দিয়া পারাইয়া পারাইয়া বাসবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে সবাই থাকবে ঘুমাইয়া ঘুমাইয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া এই হইল বাই দুনিয়া কেহ কারো আপন না আল্লাহ সারা আর তো আপন পাইবানা পাইবানা মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া আলেমগণকে ধরিয়া ইলিম কালাম শিখিয়া রোজা নামাজ লরে সাথী বানাইয়া বানাইয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো ভিজাইয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া নবীর সুন্নত মানিয়া দুরুদ বেশি পড়িয়া নবীজিকে যাও রে খুশি করিয়া করিয়া রোজা নামাজ সারিয়া কবরে পারাইখো না জাহান নামের ইন্ধন হইয়া যাইও না যাইও না মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের আর বিশ্বাস নাই হায়াত থাকতে গুনা মাফলাও করাইয়া করাইয়া দুনিয়ার মায়ায় পড়িয়া সময় দিলাম কাটাইয়া কবরের তো কিছুই সঞ্চয় করলাম না করলাম না মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া একদিন তো যাইবে পাখি সারিয়া